হাজার দেশে এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম সে দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে শ্রবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে মায়ের দুধের মতো বয়ে এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে মায়ের দুধের মতো রূপাল নদী যায় বয়ে এখানে সবুজ বনানি মাটি ছুঁয়ে মায়ের দুধের মতো রূপাল নদী যায় বয়ে নদী ঘিরে গড়ে উঠেছে তীরে সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তাই মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে এখানে কিষান কিষান মিলে সহযোগী হয় ফসল ফলায় বারো মাসে এখানে কিষান কিষান মিলে সহযোগী হয় ফসল ফলায় বারো মাসে এখানে কিষান কিষান ফসল তুলে সুখে থাকে যে বিদেশে ফসল তুলে সুখে থাকে যে বিদেশ সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক দেশ আছে হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারি মাঝে ছবির মতো এক